ইমানের পথ সে যে কাটায় ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটায় ভরা জানি শহীদের পথ সে যে রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটায় ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি তবু মোরা পেতে চাই তবু মোরা পেতে চাই তবু মোরা পেতে চাই জানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি কাটায় কাটায় ভরা এ পথে কানায় কানায় ভরা বিপদে কাটায় কাটায় ভরা এ পথে কানায় কানায় ভরা বিপদে কাটায় কাটায় ভরা এ পথে কানায় কানায় ভরা বিপদে তবুও চলছে এ কাফেলা তবুও চলছে এ কাফেলা বুকে নিয়ে বরিমানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি জীবনকে সুন্দর করতে নেমেছি মোরা দিয়ে পথে জীবনকে সুন্দর করতে নেমেছি মোরা জীবনকে সুন্দর করতে নেমেছি মোরাজিয়ে পথে ফুলের মতো পুত যে জীবন ফুলের মতো পুত যে জীবন তারি মোরা সন্ধানী ইরানের পথ সে যে কাটায় ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটায় ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি বোমার বিকট আওয়াজে বারুদের তেজ তেজ গন্ধে বোমার বিকট আওয়াজে বারুদের তেজ তেজ গন্ধে বোমার বিকট আওয়াজে বারুদের তেজ তেজ গন্ধে চলছে তো আমাদের জীবন চলছে তো আমাদের জীবন শয়ে হাজার জানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি তবু মোরা পেতে চাই তবু মোরা পেতে চাই তবু মোরা পেতে চাই শহীদ জিন্দেগানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি